人粉儿。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن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 والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه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 মুরব্বিয়ান আজম দিনদার মুসলিম ভাইয়েরা আল্লাহ সুবহান দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দশ দিন অতিবাহিত করার পরে চোদ্দশো সাঁত্রিশ হিজড়ি সনের এগারোই রমাদান তারিখে সিয়াম পালনরত অবস্থায় আল্লাহর গড় মসজিদে জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে এবং জুমুয়ার খোদ্া শোনার জন্য মসজিদে আসার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকের খোদ্া যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি হল ফাদা ইলুল এবাদাত আল মুখতালিফা ফি রমাদান অর্থাৎ রমাদান মাসের ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু এবাদত আমরা ইতিপূর্বের খোদ্ায় রমাদানের ফজিলত সিয়ামের ফজিলত এ সম্পর্কে আমরা আগের খুদ্ায় আলোচনা করেছি আজকের খুদ্ায় রমাদান মাসের এমন চারটি আবাদত যেই আবাদতগুলো শুধুমাত্র রমাদান মাসের সাথে খাস আল্লাহ রব্বুল আলমিন এই রমাদানের আবাদত হিসাবে এই আবাদতগুলো আল্লাপাক নির্ধারণ করেছেন এই আবাদতগুলোর একটি হল কেয়ামে রমাদান একটি গুরুত্বপূর্ণ রমাদান মাসের আবাদত কেয়ামে রমাদান আরেকটি বিষয় হল আসাহার অর্থাৎ সাহারি খাওয়া সাহারির সময় জাগ্রত হওয়া এটি রমাদানের একটি গুরুত্বপূর্ণ আবাদত আরেকটি আবাদত হল আল ফতুর ইফতার করা ইফতার করানো ইফতার একটি গুরুত্বপূর্ণ মাহের রমাদানের আবাদত আরেকটি এবাদত এই মাসে গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হল আল কাফ রমাদানের শেষ দশ দিনে কাফ করা এই চারটি বিষয়ে আমরা আজকের খোদ্বায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আসি আমরা যে বিষয়টি সেটি হল কেয়াম রমাদান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে কেয়ামে রমাদান সংক্রান্ত কোনো নির্দেশনা দেননি তবে সারা বছর রাত্রিবেলায় সলাত আদায় করা কেয়ামুল লাইল রাত্রিকালীন সলাত এটিকে আল্লাপাক অত্যন্ত গুরুত্বের সাথে কোরআনে কারিমে উল্লেখ করেছেন আল্লাপাক নবী সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলছেন ইয়া মুসাম্মিল কুমিল্লাইল কুমিল্লাইল হে মুসাম্মিল মুসাম্মিলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহাক বলতেছেন হে মুসাম্মিল হে চাদর আবৃত ব্যক্তি আপনাকে নবুবতের জন্য আমি আল্লাহ মনোনীত করেছি কিন্তু আপনি নবুবতের ভয়ে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আপনার সামনে এমন এমন ভয়াবহ মুসিবত আসবে বিশাল বিশাল পাহাড়ের মতো ঢেউ আপনার সামনে আসবে সেটা অত্যাসন্ন আসতেছে নবুয়তের দায়িত্ব এত মজাদার নয় যে নবুয়তের দায়িত্ব পেয়েছেন আর যেখানে যাবেন আপনাকে মানুষ খিচুড়ি রান্না করে তেহারি রান্না করে বিরিয়ানি রান্না করে মাছ গোস্ত পোলাও এনে খাওয়াবে এটা নবুয়তের দায়িত্ব না নবুয়তের দায়িত্ব এত কঠিন এই দায়িত্ব নিয়ে যেখানে যাবেন সেখানে পাথরের আঘাত যেমন তাইফের ময়দানে নবুয়তের প্রতিদান পেয়েছেন পাথরের আঘাত আবার কোনো জায়গায় পেয়েছেন নারী বুড়ি পিঠের উপরে ছড়িয়ে দেওয়া রুকুতে গিয়েছেন পিঠের উপরে ওটের নারী বুড়ি ছাপিয়ে দেওয়া কোনো জায়গায় পেয়েছেন অশ্লীল ভাষায় গালিগালাস আবার কোনো জায়গায় তিন বছর পর্যন্ত সে আবে আবি তালেবের মধ্যে বন্দিরত অবস্থায় এগুলো নবুয়তের পুরস্কার আবার পেয়েছেন রাত্রিবেলায় আপনাকে ঘরের চতুর্দিকে আবদ্ধ করে হত্যা করার মহা পরিকল্পনা তো এই এই কাজগুলো একটার পর একটা আসতেছে আপনার সামনে কিন্তু আপনাকে প্রথমেই মানে আসল জিনিস আসার আগে একটা সাধারণ জিনিস দিয়ে ভয় দেখাইছি সে সাধারণ জিনিসটা কি জিবরিল আলহিসাম আল্লাহ পাক প্রথম নবুয়তের সূচনা লগ্নেই নবী একটু জিবরিল আলহিসামকে দেখাইলেন তো নবী তো ইতিপূর্বে আর এরকম জিব্রিল আর দেখেন নাই যে জিব্রিল আলাইহি সিত্তমিয়াতে জানা যে জিব্রিলের ছয় ডানা আছে এক এক দানা মন তান সামা ইওয়াল আরদে আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা এরকম বিস্তৃত জায়গা জিব্রাইলের এক একটা ডানার জন্য লাগে সোহার এরকম ছয় শত ডানা বিশিষ্ট জিব্রিল আর শুধু জিব্রিল নয় এরকম জিব্রিলের মতো বড় বড় ফেরস্তা আল্লাহর অসংখ্য ফেরস্তা আছে তো জিব্রিল আলহিসামকে দেখে আপনি বয়ফে পেয়ে কাঁথা গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘরে এসে শুয়ে রয়েছেন তা আপনি নবুয়তের দায়িত্ব পালন করবেন কেমনে আল্লাহ পাক আর সে আজিম থেকে আল্লাহ রসুলকে অত্যন্ত আদরের সাথে মহব্বতের সাথে ডাক দিলেন এখানে ইয়া ইয়ুহান নাবিও বলেন না ইয়া ইয়ুহার রাসুলও বলেন না ইয়া মোহাম্মদও বলেন নাই ইয়া আইয়ুহাল মুসাম্মিল হে কম্বল গায়ে দেওয়া মানুষটা আল্লাহ পাকের আহ্বানটা কত সুন্দর যে জিব্রিল দেখে জাবালে নূরে গা রেহারা জিব্রিল দেখছেন আর ঘরে এসে ভয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন তো সামনে যে বড় বড় বিপদ গুলো আসতেছে তা আপনি নবুয়তের দায়িত্ব পালন করবেন কিভাবে কম্বল ফেলে দেন সারা রাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করতে থাকেন ওই মুসিবত গুলা সহ্য করার জন্য যে পাওয়ার যে এনার্জি দরকার সেটা পাবেন কোথায় রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেয়াম করবেন আয়সারদি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল সাল্লামের উপরে যেদিন এই আয়াত নাজিল হইল লাইল সেদিন থেকে আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘ কয়েক বছর রাত্রির বিশাল একটা অংশ তিন ভাগের দুই ভাগ নবী সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করতেন আবাদত করতে করতে নবিসামের এক বাররা নবিসামের পা মোবারক গুলো এরকম ফুলে ফুলে গেছে চোখ মোবারক গুলো হলুদ হয়ে গেছে কারণ সারা রাত তিন ভাগের দুই ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করা এটা তো যে সে বিষয় না অনেক কঠিন বিষয় এরকম দাঁড়াইতে দাঁড়াইতে নবিসামের পা মোবারক ফুলে গেছে চোখ মোবারক গুলো হলুদ হয়ে গেছে আল্লাপাক তারপরে আস্তে আস্তে হালকা করেছেন এই কেয়ামুল্লাইল এত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের মজাদার এবাদত হইল কেয়ামুল্লাইল এই জন্য আল্লাপাক সুরাল ফোরকানে এবাদুর রহমান এদের নাম রেখেছেন এবাদুর রহমান মানে রহমানের বান্দা আল্লাহ নিজের নামের সাথে এদেরকে সম্পৃক্ত করেছেন এরা এবাদুর রহমান এই এবাদুর রহমান যারা এদের কিছু গুণাবলী আছে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 এরা অহংকারী হয়ে তারপরে অসভ্য হয়ে তারপরে সন্ত্রাসী হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটা চলাফেরা করে না এরা অত্যন্ত ভদ্রভাবে এদেরকে দেখলে বোঝা যায় এরা এবাদুর রহমান সালামা যখন তাদেরকে জাহেলেরা কোনো বিষয়ে তর্ক বিতর্ক করে জাহেলদের সাথে তর্ক বিতর্ক করলে আপনি সারা জীবন তর্ক বিতর্ক করতে পারবেন কিন্তু কোনো সমাধানে পৌঁছা যাবে না তো জাহেলের সাথে তর্ক বিতর্ক করার অর্থ হলো আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করে ফেললেন এই জন্য এবাদুর রহমান যারা তাদের বৈশিষ্ট্য হল যখন দেখেন কোনো জাহেল তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত কলু সালামা বলে যে ভাই আপনাকে সালাম আসসালামু আলাইকুম আপনি আপনার অবস্থায় থাকেন আমি আমার অবস্থায় আছি এটা নিয়ে আমি আর আপনি ঝগড়া করার কোনো দরকার নাই এটা এবাদুর রহমানের বৈশিষ্ট্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যেটি আল্লাহ চৌষট্টি নম্বর আয়তে বলছেন রহমান যারা তারা রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেজদা অবস্থায় পেয়াম এবং সেজদার মধ্য দিয়ে এদের রাত অতিবাহিত হয় এদের রাতটা অতিবাহিত হয় দাঁড়ানোর মাধ্যমে পেয়ামের মাধ্যমে আর সুযোগের মাধ্যমে সেজদার মাধ্যমে তারা দাঁড়ানোর মাধ্যমে রাত কাটিয়ে দেয় এটা আবাদুর রহমানের গুরুত্বপূর্ণ পরিচয় তাহলে আমরা বুঝলাম যে কেয়ামে কেয়ামুল্লাইল এগারো মাস যেটি কেয়ামুল্লাইল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত আল্লাহা কোরআনে কারিমে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন কিন্তু কেয়ামের রমাদানের ব্যাপারে আল্লাহা কোনো আয়াতে কারিমে সরাসরি নাজিল করেন নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে এই কেয়ামের রমাদানের ফজিলত বর্ণনা করে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন সহি আল বুখারি এবং মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মান কমা রমাদানা ইমানান ওয়াহতাসাবান গুফির আলাহু মা তাকাদ্দামা মিন রমাদান যেটা হাদিসের ভাষায় এটাকেই পরবর্তী সালফে সালেহিন সলাত তারাবি নাম দিয়েছেন অর্থাৎ নবী সাল্লা ইসলাম এটাকে সলাত তারাবি নাম দেন নাই পরবর্তী যুগে ওলামাই কেরাম এই নামাজটাকে নাম দিয়েছেন তারাবির নামাজ তারাবি মানে হল অত্যন্ত ধীরস্থির ভাবে দীর্ঘ সময় নিয়ে সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে বিশ্রাম নিয়ে নিয়ে এই সলাদটা আদায় করবেন এই জন্য সালফে সালেহীন এটার নাম দিয়েছেন সলাত তারাবিহ কিন্তু আমরা এখন এটাকে ব্যতিক্রম করে ফেলছি আমরা সলাত তারাবির অর্থ করে ফেলছি সলাতিল তাজিল সলাতুল মোবাদারা মানে কার থেকে কে প্রতিযোগিতার মাধ্যমে তাড়াতাড়ি শেষ করতে পারে ওই মসজিদের হাফেজ সাহেব ৩৫ মিনিটে শেষ করে আমাদের মসজিদের হাফেজ সাহেব পঁচিশ মিনিটে শেষ করতে হবে আরেক মসজিদের হাফেজ সাহেব প্রতিযোগিতা করে তো ওই মসজিদে যদি পঁচিশ মিনিটে পারে আমরা ২০ মিনিটে পারবো মানে এই হলো বর্তমান তারাবিহের এবং ওই দিন ওই দিন এক জায়গায় দেখলাম বিশ তারা তারাবি আদায় করছেন সাত মিনিটে ফেসবুকে দিছে ওখানে একবারে তারাবির বিস্তারিত বর্ণনা সহ একটা মসজিদে বিশ রাখা তারাবি হয়েছে সাত মিনিটে সাত মিনিট সময় লাগছে তাহলে মিনিটে তিন রাকাত সাত মিনিটে বিশ রাকাত তারাবি অথচ এই তারাবির নামটাই হলো এটা অত্যন্ত ধীরস্থির ভাবে একেবারে আস্তে আস্তে এটা আদায় করা হবে এজন্য এটার নাম সালফে সালহীন কেয়াম রমাদান তাকে বিশেষ আরেকটা নাম রেখেছেন যে এটা সলাত তারাবিহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এই কেয়াম রমাদান যারা করবে ইমানের সাথে এবং এহতেসাবের সাথে অর্থাৎ রমাদান মাসটা হলো ইমানকে রিপেয়ার করার মাস আমরা বাড়িঘর রং করলে তারপর যে কোনো জায়গায় কিছু করলে দেখবেন যে কিছুদিন পর পর কিছু সমস্যা হয় তো ইমান ওই রকম একটা বিষয় যে ইমান মাঝে মাঝে বাড়ে ইমান মাঝে মাঝে কমে ইমান অসুস্থ হয় ইমানের বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসে আসার কারণে ইমান মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয় কারো ইমান ভেঙ্গে যায় কারো ইমান বিভিন্ন রোগে আক্রান্ত কারো ইমান অসুস্থ রমাদান মাস আসলে এই ইমানটাকে আবার নতুন করে সুন্দর করে এটাকে সাজিয়ে নিবে এই জন্য রমাদানের প্রত্যেকটি আবাদতের সাথে নবিসাম বলছেন ইমান ওয়া শর্ত হলো ইমানকে আগে নবায়ন করতে হবে ইমানের পরে কে আমার রমাদান ইমানে ঠিক নেই তো ওই লোক তারাবি পড়ে লাভ কি হবে কোন ব্যক্তির ইমান বিশুদ্ধ না অসংখ্য সেরেকে সে বিশ্বাসী কিন্তু সেই লোক সারা রাত তারাবি পড়ে ওই লোকের তারাবি কোনো কাজ হবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ে না কিন্তু তারাবি পড়ে এ লোকের তারাবি কাজ হবে হবে না এই জন্যই নবী সাল্লাম বারবার বলছেন ইমানান ও এহতেসাব ইমান এবং এহতেসাবের সাথে যদি কেউ মাদান আদায় করে তার অতীতের সকল গুণাকে মাফ করে ব্যাপারে নবী সবসময় আশঙ্কায় থাকতেন যে এটা যদি আমার উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয় আমার উম্মতের কষ্ট হবে সুহান আল্লাহ দেখেন কেমন রাসুল কেমন রহমতুল্লাহ আলমিন তিনি সবসময় এই ফেরেসানির মধ্যে থাকতেন যে এই ট্রেয়াম রমাদান এই তারাবি যদি আমার উম্মতের উপরে ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মত কষ্ট পাবে কারণ উম্মত পাঁচ ওয়াক্ত সলাতে ঠিক মতো আদায় করে না সেই উম্মত আবার রাত্রে তারাবি আদায় করবে এখন আমরা নবী সালামের সেই আশঙ্কা এখন আমরা দেখি যে নবী সালামের লক্ষ লক্ষ উম্মত পাঁচ ওয়াক্ত সলাতে আদায় করে না সেখানে তো তাদের জন্য তারাবি হাস্যকর বিষয় যেখানে ফরজ নামাজের খবর নাই সেখানে আবার তারাবির নবী সাল্লাম সবসময় এই আশঙ্কায় থাকতেন যে আমার ওম্মতের উপরে নাকি ফরজ হয়ে যায় এই জন্য নবী সাল্লাম কখনো ওম্মতকে তারাবির নির্দেশ দিতেন না শুধু নবী সালাম উৎসাহিত করে উৎসাহ ব্যঞ্জক হাদিস বর্ণনা করতেন যে কথাটি আবু হরাই আল্লাহ বর্ণনা করেছেন সহি মুসলিমের হাদিস কান রমাদান নবী আমাদেরকে শুধু ব্যাপারে উৎসাহিত করতেন আমাদেরকে উৎসাহিত করতেন কিন্তু কঠিন ভাবে আমাদেরকে কখনো নির্দেশ দিতেন না কঠোর ভাবে দৃঢ়ভাবে কখনো আমাদেরকে নির্দেশ দিতেন না তারাবি পড়ার জন্য কিন্তু এখন অবস্থা এমন হয়েছে আমরা পরজ নামাজের চেয়ে তারাবির প্রতি গুরুত্ব বাড়াই ফেলছি এবং আমরা ইমাম সাহেবেরাও এমন ভাবে আপনাদেরকে তারাবির প্রতি উৎসাহিত করি যে আপনার ফরজ নামাজ না হলেও চলবো কিন্তু তারাবি লাগবে আবার তারাবি বিশ রাকাতেই হইতে হবে এক রাকাত কমও পড়া যাবে না বেশিও পড়া যাবে না অথচ নবী সাল্লাম দৃঢ়ভাবে তারাবির প্রতি কোন সাহাবিকে নির্দেশ দিতেন না শুধু উৎসাহিত করতেন উৎসাহিত করতেন কি বলে মান সুতরাং কেরাম শুধু আম জনগণকে তারাবের প্রতি উৎসাহিত করবেন আর উৎসাহিতটা করবেন নবিসাম যে বাক্যটা দিয়ে উৎসাহিত করেছেন আমরাও শুধু সেই বাক্যটা দিয়ে আপনাদেরকে উৎসাহিত করবো এটাই কাজ নবিসাম বলছেন ইমান আর এহতেসাবের সাথে কেউ যদি তারাবি পড়ে গোফের আল্লাহ মা তাকাদ্দামিনজামবিহি আল্লাহ পাক তার অতীতের গুণা মাফ করে দিবেন তাহলে সর্বোচ্চ আমরা এতটুকু বলতে পারি যে আপনারা তারাবি পড়েন তারাবি পড়লে আল্লাহ পাক গুণা মাফ করে দিবেন এর থেকে বেশি জোর দেওয়া যে আপনি তারাবি না পড়লে আপনার রোজাই হবে না যে তারাবি এমন জিনিস তারাবি হলো রোজার খুঁটি আমরা ছোটবেলা বয়ান শুনতাম যে তারাবি হলো রোজার খুঁটি যে তারাবি না হলে রোজাই হবে না তারাবি পড়তেই হবে এটা নবিসাম থেকে আরেক ডিগ্রি বেড়ে যাওয়া যে আল্লাহ রসুল এটা বুঝতে পারেন নাই আমি বুঝে গেলাম যে তারাবি না হইলে রোজা হবে না এইটা নবিসাম বুঝেন নাই আমরা বুঝে গেছি এজন্য নবী সালামের থেকে উম্মতের প্রতি বেশি দরদি হওয়া এটা বিপজ্জনক আল্লাহ রসুল সাল্লাম হলেন ঘোষণা দিয়েছে যে প্রতি সবচেয়ে বেশি রাউফ সবচেয়ে বেশি রাহিম মানে অত্যন্ত জন্য আমরা যদি উম্মতকে বেশি ভালোবাসি নবী সালাম এই উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সালামের মতো ভালোবাসা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয় তো যে উম্মতকে এত ভালোবাসতেন তিনি শুধু বলতেন যে তারাবি আদায় করলে আমরা মাদান করলে আল্লাহ গুনা মাফ করে আমরা এর থেকে বাড়িয়ে অতিরঞ্জন করে আর কিছু বলার দরকার কি আমরাও শুধু এই কথা বলবো যে আপনারা তারাবি পড়েন তারাবি পড়লে আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন কিন্তু তারাবি না পড়লে কেউ যদি বলেন যে হুজুর পড়বো না তাহলে কি বলবো যে না পড়লে কোনো অসুবিধা নেই আপনি যদি সম্ভব হয় পড়েন পড়লে আল্লাহ পাক আপনার গুণা মাফ করে দিবেন আর যদি সম্ভব না হয় আপনি যদি খুব কষ্টের মধ্যে আছেন আবি আদায় করা অনেক কষ্ট হচ্ছে তা আপনি জোর করে আপনাকে আদায় করতে হবে এমন বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই আপনি ফরজ নামাজগুলোকে সুন্দর করে গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করেন আর সম্ভব হলে আপনি তার আবি আদায় করেন ফরজ নামাজ আদায় না করলে আপনি জাহান নামে যাবেন এটা কোরআন স্পষ্ট করেছে হাদিস স্পষ্ট করেছে তারা বিনা পড়লে জাহান নামে যাবেন এই কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন নাই তাহলে আপনি আগে পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেন বেশি তারাবির থেকে ওইটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তারাবি কয় একাত পড়ছেন আদৌ পড়ছেন কিনা এটাও আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন না এই ব্যাপারে কোনো প্রশ্ন হয় নাই যে তারাবি পড়ছেন কিনা পড়লে আপনার লাভ আপনার গুণা মাফ হইল না পড়লে কোনো গুণা হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে তারাবি পড়তেন সহি আল বখারি এবং মুসলিমের হাদিস নবী সাল্লা ইসলাম রমাদানে যে কেয়াম করতেন কেয়াম রমাদান যেটি করতেন সেটি ঘরে ঘরে ঘরে পড়তেন একাকি করতেন কারণ নবী সালাম কোন নফল নামাজ কোন সুন্নত নামাজ মসজিদে পড়তেন না সুন্নত নামাজ নফল নামাজ সবগুলাই আল্লাহ রসুল সাল্লাম ঘরে পড়তেন তো তারাবি একটা সুন্নত নামাজ নবী সালাম এই জন্য এটা মসজিদে না পড়ে ঘরে পড়তেন সাহাবিরাও সবাই ঘরে পড়তেন একদিন নবী সাল্লা ইসলাম প্রথমে মসজিদে এসে আদায় করলেন হাদিসের মধ্যে এসেছে আন্না রসৌল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফেল্লাইল একদিন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মধ্যরাত্রিতে তিনি ঘর থেকে বের হইলেন তাহলে এই বাক্যটা ভালো করে সবাই মনে রাখবেন নবী সাল্লাম যেদিন মসজিদে আদায় করতে গেলেন সেদিন লাইলাতান মিন জাওফিল লাইল মধ্যরাত্রিতে বের হয়েছেন নামাজ পড়ার জন্য এসার পরে পড়েন নাই এটা রাত বারোটা একটা পার হয়ে যাওয়ার পরে মধ্যরাত্রিতে নবী সাল্লাম মসজিদে গেছেন এই কথাটা হাদিসে স্পষ্ট আসছে যে আল্লাহ রসুলাম তিন দিন তারাবি পড়ছেন মসজিদে ওই তিন দিন কোন সময় পড়ছেন কথা বলেন আলী মধ্যরাত্রির পরে এসার পরে না তা এখন তাহলে যদি আমরা বলি যে না মধ্যরাত্রের পরে পড়লে এটা তো তারাবি না এটা তাহাজুদের নামাজ তাহলে নবী সালাম বোঝা যায় জীবনে একদিনও মসজিদে তারাবি পড়েন নাই কারণ নবী সালাম থেকে যে তিন দিন পড়েছেন প্রমাণ এসেছে সেই তিনও দিন নবী সালাম শেষ রাত্রিতে পড়ছেন তো শেষ রাত্রিটা যদি হয় তাহাজুদ প্রথম রাত্রিটা তারাবি তাহলে নবী সাল্লাহ সাল্লাম কখনো মসজিদে তারাবি পড়েন নাই কিন্তু সকল মহাদ্দেশন এখানে বলছেন যে এই তিন দিন যেটা নবী সাল্লাম পড়ছেন এটা তারাবি শেষ রাত্রিতে পড়ছেন মধ্যরাতের পরে গিয়ে নবী সাল্লাম পড়ছেন মিন জাউফিল্লাইল রাত্রির মধ্যভাগে এখন সাহাবিরা তো জানেন না যে আজকে নবী সাল্লাম হঠাৎ করে মসজিদে আসবেন তো কয়েকজন সাহাবি মসজিদে ছিলেন ওই কয়জন সাহাবি নবী সালামের সাথে ওই দিন রাত্রে এই কেয়াম রমাদান করেছেন সকালবেলায় তারা আবার বলে দিচ্ছেন অন্যদেরকে যে তোমরা তো আজকে একটা ভালো জিনিস হারিয়ে ফেলছ আল্লাহ রসুল সাল্লাম রাত্রে মসজিদে আসছিলেন আমরা কিন্তু নবী সাল্লামের সাথে নামাজ পড়ে ফেলছি যে জিনিসটা তোমরা পাও নাই এখন বাকিরা আস্তে আস্তে খবর পাইলো এখন তারা পরের দিন আবার মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গেল যে নবী সাল্লাম মধ্যরাতের পরে মসজিদে আসবেন সলাত আদায় করবেন দ্বিতীয় দিনও নবী সালাম আদায় করেছেন এর পরেরটা কোন হাদিসের রবায়ত হলো লাইলাতে সালেসা কোনটা হলো লাইলাতে রাবিয়া মানে দুই দিন পড়ছেন এটা নিশ্চিত কিন্তু পরে যেটা পড়ছেন মানে ওটা তৃতীয় রাত্রি না চতুর্থ রাত্রি এটা নিয়ে রাবির মধ্যে সন্দেহ আছে যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন ফালাম্মা কানাতের তো সালসা আবির রাবিয়া মানে তৃতীয় রাত্রি অথবা চতুর্থ রাত্রি সেই রাত্রিতে সালাম আর আসেন নাই কিন্তু পুরা মসজিদ সাহাবিদের ভরপুর যে আল্লাহ রসুল মধ্যরাতের পরে আসবেন নামাজ পড়বেন নবিসাম দুই দিন বা তিন দিন পড়লেন আর এরপরের দিন আর আসেন নাই এখন নবিসাম কখন আসলেন হাত্তা খারাজ আলী সলাতে একেবারে ফজরের সময় আসতেন এর আগে আর মসজিদে আসেন নাই পালাম্মা কাদাল ফজর যখন ফজরের নামাজ শেষ করলেন আকবালা আলান্নাস ফজরের নামাজ শেষ করে নবিসাম সাহাবিদের দিকে ফিরে দাঁড়াইলেন নবিসাম দেওয়ার শুরুতে সবসময় বলতেন আসাদু আল্লাহ ইলাহ এই কথা আগে এই কথা এটা বললেন বলার পরে নবিসাম বললেন আম্মা বাদ এই এটা আরবের একটা আরবি পরিভাষা এবং নবী সাল্লাম সবসময় খোদ্বার ক্ষেত্রে এই আম্মা বাদ এই বাক্যটা ব্যবহার করতেন তিনি বললেন তোমরা যে আজকে মসজিদে এসেছ এই খবর কিন্তু আমার কাছে গোপন নেই কারণ আমার ঘর আর মসজিদ কত দূরে মসজিদে নবী আর নবীলামের ঘর দূরত্ব কতটুকু তো ঘরের থেকে তো দেখা যায় ওটা তো বিল্ডিং ঘর না নবীলামের সময় তো বিল্ডিং ঘর ছিল না তো ঘরের থেকে তো দেখা যায় যে সাহাবিরা যে মসজিদে ভরপুর এসে গেছে সালাম বলতেছেন তোমরা যে মসজিদে আসছো এই বিষয়টা আমার কাছে গোপনীয় নাই কিন্তু আমি আশঙ্কা করছিলাম যে এই তারাবি আল্লাহ যদি তোমাদের উপরে পরস করে দেন আনহা তখন তোমরা এটা পালন করতে অপারক হয়ে যাবে সুহান তোমরা যে আগ্রহ নিয়ে আজকে মসজিদ ভরপুর হয়ে গেছো তারাবি পড়ার জন্য রামাদানের জন্য তা আমিও যদি এটা আনন্দের সাথে এসে জামাতে আদায় করতে থাকি তা আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহাক বলবে যে এরা তো অনেক খুশি তারাবি নিয়ে তাহলে ফরজ করে দিই তো যদি এরকম ফরজ করে দেন আমার উম্মতের কষ্ট হবে পাতা যেহেতু আনহা আমার উম্মত অক্ষম হয়ে যাবে আমার উম্মত পারবে না এই জন্য আমি আজকে আর আসিনি এই নবিসাম থেকে তারা মসজিদে আদায়ের শুধু তিন দিন দুই দিন বা তিন দিন এর অতিরিক্ত আর কোনো দলিল নাই এখন নবী সালাম এই যে তিন দিন আদায় করলেন এখানে কয় রাকাত আদায় করেছেন হ্যাঁ। এটার ব্যাপারেও আবার লাভ আছে কত রাকাত আদায় করেছেন কেউ কেউ বলছেন যে এটা আট রাকাত অর্থাৎ বিতির সহ এগারো রাকাত পনেরো রাবায়তে আসছে তেরো রাকাত পনেরো রাবায়তে আসছে তেইশ রাকাত পনেরো রাবায়তে আসছে একুশ রাকাত এরকম বিভিন্ন বর্ণনা আসছে এখানে মূল কথা হলো নবী সাল্লাম থেকে কত রাকাত এটা যদি নির্ধারিত বিষয় হতো তাহলে সাহাবাইকরামের মধ্যে এত মত আসতো না বোঝা গেল বিষয়টা রাকাত গুরুত্বপূর্ণ ছিল না এই জন্য নবিসাম এটাকে নির্দিষ্ট করে দেন নাই কারণ আপনি ফজরের নামাজ কয় রাকাত এটা নিয়ে কি কোনো সাহাবির মধ্যে একতলাপ ছিল জোহর কয় রাকাত আসর কয় রাকাত মাগরীব কয় রাকাত এশা কয় রাকাত এগুলা নিয়ে তো কোনো একতলাপ ছিল না তাহলে এটা নিয়ে কেন এত রকমের মত আসছে অর্থাৎ এটার কত রাকাত হবে এটা সাহাবাহিকের আমার কাছে মুখ্য বিষয় ছিল না মুখ্য বিষয় থাকলে তো তারা আল্লাহ রসুল থেকে এটাকে নির্দিষ্ট করে নিতেন যে রাসুল আপনি আমাদেরকে স্পষ্ট করে বলে দেন আমরা কয় রাকাত পড়বো এই কথা জিজ্ঞাসা করতেন না কিন্তু একজন সাহাবিও নবিসামকে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই যে কে আমরা মাদান আমরা কয় রাকাত আদায় করবো আমাদেরকে স্পষ্ট করে দেন এটা জিজ্ঞাসা করেন নাই এই জন্য নবিসাম থেকে এরকম সরাসরি কোনো জবাবও আসেন তবে কেয়াম রমাদানের ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে মূল যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হল আন হুসনেহিন্না ওয়া তুলিহিন্না আয়সারাদি আল্লাহ তালাকে সবাই সাহাবিরা গিয়ে জিজ্ঞাসা করলেন কাইফা কানা কাইফা আল্লাহ রাত্রিকালীন কেমন ছিল আমাদেরকে একটু বলেন বলছেন মা কানা ফি রমাদান ওয়ালা ফি হাত্তা আমার রসুল রমাদান এবং গাইরে রমাদানে এগারো রাকাতের বেশি সলাত আদায় করতে আমি কখনো রাসুলকে দেখি নাই রাসুল কখনো বৃদ্ধি করেন নাই তাহলে আয়সার ঘরে নবী রাসুল সাল্লাম সলাত আদায় করতেন আয়সায় তো সবচেয়ে বেশি দেখার কথা মসজিদে যদি আদায় করতেন সাহাবিরা দেখতেন নবী সাল্লাম তো আদায় করছেন আয়সার ঘরেই তাহলে নবীর স্ত্রীরাই বেশি দেখেছেন তবে আয়সা বলছেন শোনো এই এগারো রাখাত মূল বিষয় না আমি তোমাদেরকে আসল কথাটা বলি আসল কথাটা হলো তোমরা নবী সালামের চার রাকাত নামাজ কত সুন্দর ছিল কত লম্বা ছিল দীর্ঘ ছিল সে সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করিও না আল্লাহ নামে শুনছো সার রেখাত কিন্তু সার রেখাতে কত কত আয়াত সেটা কি জানো রাকাত শুনে খুশি হয়ে গেছে যে আল্লাহ রসুল আট রাকাত পড়ছে বাস আমিও আট রাকাত পরে দৌড় দিব আল্লাহ রসুলের আট রাকাত আর তোমার আট রাকাত নবী সালামের এক রাকাতের সমান তোমার আট রাকাত না এই জন্য আশা বলতেছেন ফালা তাসাল আন হুসনেহিনা বা নবী সাল্লা ইসলামের এই চার রেখাত চার রেখাত নামাজ কত সুন্দর ছিল যে কোন ব্যক্তি যদি নবী সাল্লাম কয়টা অক্ষর তালাবাদ করেছেন এটা যদি গণনা করার ইচ্ছা করতো আয়সারা দিল আদাহা সে ওইটাও গণনা করতে পারত শব্দ না শুধু অক্ষর কয়টা অক্ষর নবী সালাম তালাবাদ করেছেন এটা যদি গণার কোনো মুসল্লি ইচ্ছা করত তো সেটাও গণতে পারত আর আমরা কয় আয়াত পড়ছে এটা বললেও তো আমরা বলতে পারবো না যে হাফেজ সাহেব কত আয়াত পড়ছেন যদি এটা গণনা করে আয়াত তো গণতে পারবো না আর নবী সালামের এক একটা অক্ষর পর্যন্ত গণনা করা যেত আর তুলেহীন না এটার লম্বা কতটুকু হইতো লম্বার বর্ণনা আমরা একজন সাহাবির থেকে শুনি আমি সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন শোনো কান আল কারি উবাই ইবনে কাব তামিম আত-তারি ইয়াকরাউ বিল মিয়াতাইন নবী সাল্লাল্লাহু আলাইহি তো যত লম্বা পড়তেন পরবর্তীতে সাহাবীদের যুগে এসে আরেকটু কমানো হয়েছে এই কমানোর অবস্থা শুনেন সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওমর রাজি আল্লাহ যে দুইজন ইমাম নিয়োগ করাইলেন ইমাম নিয়োগ দিলেন তারাবি পড়ানোর জন্য একজনের নাম নে কাব একজনের নাম তামিম আর দারি রাজি আল্লাহ হুমা এরা প্রতি রাকাতে দুশো আয়াত করে তালাবাদ করতেন সোহান এক রাকাতে দুশো আয়াত করে তালাবাদ করতেন দুশো আয়াতে কতটুকু জানেন এক পাড়ার উপরে দুই পাড়ার উপরে সুরাল বাকারা দুশো ছিয়াশি আয়াত দুশো ছিয়াশি আয়াতে আপনার দুই পারা যায় তিন পারার মধ্যেও আছে আড়াই পারা দুশো ছিয়াশি তাহলে দুশো আয়াতে প্রায় দুই পারা আবার কোন কোনটাতে আছে যে কিছু সুরা আছে তো ছোট ছোট আয়াত কিছু সুরা আছে বড় বড় আয়াত তাহলে এক রাখাতে যদি দুইশো আয়াত তালাবাত করতেন আট রাখাত পড়লে কত রাখা কত আয়াত ষোলশো আয়াত এক রাকাতে যদি দুই পারা হয় আট আট রাকাতে কয় পারা ষোলো পারা আর বিতিরের তিন রাকাত এগারো রাকাতের মধ্যে বাইশ পারার তালাওয়াত তো একদিনেই তো খতম শেষ আমরা এক মাসে খতম করি আর নবী সাল্লাহ সাল্লামের সাহাবাইকার তো একদিনে খতম শেষ সাহেব আয় বলতেছেন যে এই ইমাম দুইজন ইমাম সাহেব প্রতি রাকাতে দুইশো আয়াত করে তালাবাদ করতেন না আমরা বাড়ি থেকে সবাই বড় বড় লাঠি নিয়ে আসতাম এরকম বড় বড় লাঠি বাড়ি থেকে সবাই নিয়ে আসতো কেন আনতো লাঠি মারামারি করার জন্য মিনতুল কেয়াম এক রাকাতে দুশো আয়াত তালাবাদ করতে যে দীর্ঘ সময় তা আমরা তো দাঁড়ানো থেকে পড়ে যাব এই জন্য লাঠি এনে লাঠির উপরে ভর করে দাঁড়াইতাম আল্লাহ সেই তারাবি আজকে কই গেল সেই তারাবি যেই তারাবিতে দুইশো আয়াত তালাবাত লাঠি দিয়ে ভর করে দাঁড়ানো এই জন্য আল্লামা ইকবাল বলছিলেন যে রুসমে আজা রাহে রুহ বেলা না রাহি যে আজকে সারা দুনিয়াতে আজান আছে আজান লক্ষ লক্ষ মসজিদে আজান হয় কিন্তু বেলাল যেই কণ্ঠে আজান দিতেন যেই রুহ নিয়ে বেলাল আজান দিতেন সেই রু আজকে দুনিয়াতে নাই আজকে তারাবির প্রথা আছে তারাবির প্রচলন আছে কিন্তু তারাবির যে তেলাওয়াত বরং আমরা ফালতু জিনিস নিয়ে বেপুদা জিনিস নিয়ে তারাবি কয় রাকাত এটা নিয়ে বাজে একটা জিনিস নিয়ে তর্ক বিতর্ক বাহাস অথচ রাকাতটা এক একটা রাকাত কেমন ছিল এটা নিয়ে বাহাস নাই যে এই মসজিদে এক রাকাতে পঞ্চাশ আয়াত তালাবাত করে আমরা একশো আয়াত তালাবাত করবো আরেক মসজিদ বলবে যে আমরা দেড়শো আয়াত তালাবাত করবো এক রাকাতে আরেক মসজিদ বলবে যে আমরা দুশো আয়াত বাস আপনি এক রাকাতে দুশো করে বিশ রাকাত পড়েন অসুবিধা কি আপনি এক রাকাতে দুশো আয়াত করে যদি বিশ রাকাত পড়েন তা এক রাত্রে এক খতম হয়ে যাবে তা আপনি তিরিশ দিনে তিরিশ খতম করেন এটার প্রতিযোগিতা নাই প্রতিযোগিতা হলো রাকাতের প্রতিযোগিতা যে কেউ বলতেছে এটা পড়তে হবে কেউ বলতেছে এটা পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাহামের তালাওয়াত এর থেকে আরো দীর্ঘ ছিল মানে সাহাবিদের যুগে যে তেলাওয়াতটা ছিল তার থেকে আরো দীর্ঘ ছিল নবী সাল্লামের তালাওয়াত আল্লাহ এরপরে আমরা আসি সাহার সাহারি সাহারির ফজিলত একটা হলো সেহেরি একটা হলো সাহারি এটা আমরা সব সময় বলি সেহেরি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে সেহেরি সেহেরি মানে জাদু জাদু জাদুর আরবি হলো সেহের এখন আল্লাহ রসুল ইন্নামিনাল বায়ান সেহরা এমন অনেক বক্তৃতা আছে যে বক্তৃতার মধ্যে জাদু আছে সেহের মানে জাদু সেহেরি মানে জাদু করা রাত্রে কি আমরা জাদু করি এই জন্য এটার উচ্চারণ সেহেরি হবে না এটার উচ্চারণ হবে সাহারি সিনের উপরে জবর হবে এটা সাহারি এই সাহারির যে সময়টা এই সময়টা সারা বছর গুরুত্বপূর্ণ সময় পুরানে কারিমে আল্লাপাক সৌরা আল ইমরানের সতেরো নম্বর আয়তে আল্লাপাক বলছেন যারা আল্লাহর বিশেষ বান্দা তাদের বৈশিষ্ট্য হলো الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسعار এদের বৈশিষ্ট্য হলো এরা সাবেরিন এরা সাদেকিন এরা কানেতিন এরা মুনফিকিন আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল মুস্তাকফিরিন বিল আসহার এরা সাহারির সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে সাহারির সময় আল্লাহর কাছে এরা ইস্তেগফার করে এটা এদের বিশেষ বৈশিষ্ট্য এই জন্য সাহারির সময় আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়ার আকাশে পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন পরে আল্লাহ ডাকতে থাকেন হালমিন কে আছো তোমরা আমি আল্লাহর কাছে করবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব অন্য সময় আমরা বলি আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করো কিন্তু ওই সময় আল্লাহ ডাকে যে বান্দা আসো কে আছো মাফ করে দিই আল্লাহ মানে চব্বিশ ঘন্টার মধ্যে ধরেন ওই এক ঘন্টা বাদ দিলে আর তেইশ ঘন্টা আমরা শুধু বলি আল্লাহ আমারে মাফ করো আমারে মাফ করো আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতেও পারেন নাও করতে পারেন কিন্তু ওই এক ঘন্টা সময় আল্লাহ পাক প্রথম আকাশে এসে বান্দার নিকটে এসে বান্দারে ডাকতে থাকেন যে বান্দা কে আসো ক্ষমা চাওয়ার জন্য আসো আমি ক্ষমার জন্য বসে আছি যে সময় স্পেশাল ক্ষমা তাহলে বোঝা যায় এই সময়টা কত গুরুত্বপূর্ণ এই সাহারির সময়টা এই অভ্যাসটা যাতে মোমিনদের মধ্যে ঘরে উঠে এই জন্য আল্লাহাক রমাদান তো ট্রেনিং এর মাস এই জন্য আল্লাহাক এই এক মাস ট্রেনিং দেন এই এক মাস যেরকম আমরা সাহারির সময় উঠি বাকি এগারো মাসও যাতে আমরা উঠতে পারি এই জন্য এটা ট্রেনিং এখানে উঠে খালি খাওয়ানো আমাদেরকে খাওয়ানো আর ঘুমানোর জন্য আল্লাপাকে সাহারির ব্যবস্থা করেন নাই সাহারির ব্যবস্থা হলো যে বান্দার মধ্যে এই ট্রেনিংটা ঘরে তোলা যে তারা যাতে সারা বছর এই সময়টাকে গুরুত্ব দিয়ে এই সময় ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে পার করে কিছু আবাদত বন্দেকি করে এটাই হলো সাহারির মূল মাকসাদ মূল লক্ষ্য এই সময়টা বরকতপূর্ণ সময় এই জন্য নবীলাম বলেন তাসাহারু বা ইন্নাফিস তোমরা সেহারি খাও সাহারির সময় উঠো এর মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য বারাকা রেখেছেন বরকত রেখেছেন সোহান সাহারির খাবারের প্রতিটি খাবারের মধ্যে খাবারের কোনার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন সোহান জন্য বেশি করে খাইতে হবে নাকি যত বেশি খাইবেন তত বরকত বেশি আল্লাহ সুবান বরকত যতটুকু দিবেন অল্প খাইলেও বরকত হয়ে যাবে এই জন্য নবিসাম আরেকটা হাদিসে বলছেন যে আসাহ বারাকা ফালা তাদু সাহারির মধ্যে আল্লাপাক বরকত রেখেছেন খবরদার তোমরা সাহারি সাহারিও না যদি তোমাদের কারো ক্ষুদা না থাকে তাহলে যারা মিন মা তাহলে এক গ্লাস পানি হলেও খাও যদি একবারে খাইতে মন চাচ্ছে না তোমার কোনো ক্ষুদাই নাই তো নবিসাম বলেন তোমরা ওই সময় বসে থাকিও না কমপক্ষে এক গ্লাস পানি হলেও খেয়ে নাও কারণ আল্লাপাক এই সময়ের মধ্যে বারাকাত রেখেছেন বা ইন্নআল্লাহ আলাল মুতাসাহিরিন যারা ওই সাহারি খাওয়ার জন্য আল্লাহর যে সকল বান্দারা উঠে আল্লাহ পাক এবং আল্লাহর প্যারেস তারা তাদের জন্য দোয়া করতে থাকেন মোতাসাহরিনদের জন্য আল্লাহ পাক দোয়া করতে থাকেন ফেরেস তারা দোয়া করতে থাকেন সুতরাং এই সময়টা বরকতের সময়টা তোমরা না খেয়ে ছেড়ে দিও না দেখেন আল্লাহ পাকের মহব্বতে আল্লাহর নির্দেশে খাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ পাক আরেকটি আবাদত এই মাসে রেখেছেন সেটি হলো আল ফতুর ইফতার এটিও একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ সুবান তালার নির্দেশে সকালে ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা এটা যেমন এবাদত আবার আল্লাহ যখন বলতেছে বান্দা খাও যখন ঘন্টা বাজি উঠলো সাথে সাথে খেয়ে নেওয়া এটাও আল্লাহর এবাদত সুহান কারণ না খাওয়াটাও আল্লাহর উদ্দেশ্যে খাওয়াটাও আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি বলে যে না আমি সারাদিন খাই নাই আরো এক ঘন্টা দেরি করে খাবো এটা কি আবাদত না আল্লাহর সাথে বেয়াদবি আল্লাহর সাথে বেয়াদবি এটা গুনার কাজ কেউ যদি ইফতারের সময় হয়ে গেছে তারপরেও ইচ্ছাকৃতভাবে দেরি করে যে পাঁচ মিনিট পরে করি দশ মিনিট পরে করি এরকম দেরি করে তখন এটা আল্লাহর আবাদত না হয়ে আল্লাহর সাথে বেয়াদবি এটা গুনার কাজ তাহলে এই ইফতারটা এটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের একটি আবাদত তবে ইফতারের ক্ষেত্রে নবিসাম একটি আশঙ্কা করতেন উম্মতের জন্য সেই আশঙ্কাটা হলো যে আমার উম্মতের মধ্যে মানে প্রত্যেকটা এবাদত এবাদত গুলো কেয়ামত পর্যন্ত থাকবে নবী সাল্লাম যতগুলো আবাদত করেছেন নবী সাল্লামের প্রত্যেকটি আবাদত এবং নবী সালামের প্রত্যেকটি সুন্না কেয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে বিদ্যমান থাকবে পৃথিবীর এক অঞ্চলে না এক অঞ্চলে থাকবে বাংলাদেশে না থাকলে আমেরিকা থাকবে আমেরিকা না থাকলে অস্ট্রেলিয়া থাকবে অস্ট্রেলিয়া না থাকলে আরব দেশে থাকবে আরব দেশে না থাকলে আফ্রিকা থাকবে তবুও নবিসামের কোন সুন্নত পৃথিবী থেকে বিলুপ্ত কেয়ামত পর্যন্ত হবে না কিন্তু এক এক অংশ থেকে বিলুপ্ত হতে পারে কিন্তু আরেক অংশে আল্লাহাক সেটাকে পুনর্জীবিত করে রাখবেন কিন্তু শয়তান দুনিয়ার মানুষদেরকে এবাদত থাকবে কিন্তু এবাদতটা নবিসামের সুন্নত অনুযায়ী করতে দিবে না শয়তান ওই আবাদতটাকে বিকৃত করে দিবে মানুষ আবাদত করবে কিন্তু নবিসের সুন্নত অনুযায়ী করবে না এবাদতটা করবে এবাদতের বিকৃত নামাজ পড়বে কিন্তু নামাজটা নবিসামের মতো পড়বে না তারপরে আপনার রোজা রাখবে নবিসামের মতো রাখবে না জাকাত দিবে নবিসামের সুন্নত মতো দিবে না হজ করবে নবিসামের সুন্নত মতো করবে না কিন্তু এগুলার সিস্টেম এগুলার কার্যক্রম আমার পর্যন্ত থাকবে ঠিক শয়তান এখানে হামলা করবে সাহারির মধ্যে হামলা করবে ইফতারের মধ্যে হামলা করবে তারপরে নিয়তের মধ্যে হামলা করবে রমাদানের সাথে সংশ্লিষ্ট যতগুলো আবাদত আছে প্রত্যেকটা আবাদতে শয়তান কিন্তু আক্রমণ চালাবে এটা নবী সাল্লাম যেভাবে করতেন সেই সুন্না অনুযায়ী আমাদেরকে করতে দিবে না এজন্য খুবই মানে সজাগ থাকতে হবে যে আমার সাহারি আমার ইফতার আমার কেয়াম রমাদান তারপরে আমার এতেকাফ আমার সকল আবাদত বন্দেগী আবাদত কম হোক কিন্তু সেটা নবী সাল্লামের সুন্না অনুযায়ী নবী সালাম যেভাবে করেছেন সেইভাবে হচ্ছে কিনা এই ব্যাপারে কঠোর সতর্কতা দরকার কঠোর সতর্কতা না থাকলে যে কোনো মুহূর্তে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন এই সুন্নতের উপরে কামত থাকা এটা অনেক কঠিন বিষয় আর সুন্নতের উপরে কামত না থাকলে তাহলে আপনি কোনো এবাদতের মজা কোনো এবাদতের স্বাদ পাবেন না এবাদত পরে যাবেন যান্ত্রিক এবাদত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় কি পড়তে হবে এটা ক্যাসেট ফিট করা থাকবে অটোমেটিক চলতে থাকবে আপনি হয়তো বাজারের হিসাব করতেছেন কিন্তু মুখ দিয়ে অটোমেটিক চলতে আছে কারণ এটা তো ক্যাসেট ফিট করাই আছে যে কোন জায়গায় কি চলবে এটা রুকুতে কি চলবে সেজদায় কি চলবে বৈঠকে কি চলবে এটা অটোমেটিক চলতেছে কিন্তু আপনি জানান না কোথায় আছেন প্রথম আসমানে আছেন না দ্বিতীয় আসমানে আছেন না বাংলাদেশে আছেন নাকি অন্য দেশে আছেন সেটার খবর নাই এটার সবচেয়ে বড় নজির হইল ইমাম সাহেব যদি ভুল করে মাঝে মাঝে তিন রেখাত না চার রেখাত মুসল্লিদের খবর নাই তার অর্থ কি তাহলে মুসল্লিরা এই মসজিদে আছে না আসমানে আছে মুসল্লি জানে না মুসল্লির সব কার্যক্রম ওই মেশিন ফিট করা ক্যাসেট লাগানো আছে ক্যাসেট অনুযায়ী চলতেছে এই জন্য মাঝে মাঝে অনেক মুসল্লিরা আসি বলে যে হুজুর এই যে আল্লাহ একবারটা বলেন একটু জোরে বলতে পারেন না টান দিয়ে লম্বা করে বলতে পারেন না লম্বা করলে আমরা বুঝবো যে এটা তৃতীয় রাখাত আর খাটো করলে আমরা বুঝবো যে এটা চতুর্থ রাখাত এখন ইমাম সাহেবের লম্বা করবো ছোট করবে এই আওয়াজ দিয়ে আপনি বুঝবেন কেন আপনি সলাহ আদায় করতেছেন আপনার হিসাব আছে না তিন রেখাত না চার রেখাত বরং আপনি ইমাম সাহেব ভুল করলে সতর্ক করবেন তিন রেখাত না চার রেখাত আপনাকে কেন ইমাম সাহেব একটা লম্বা করবে একটা খাটো করবে ইমাম সাহেবের আল্লাহ একবার সবগুলো সমান হবে কোনোটা লম্বা হবে না কোনোটা ছোট হবে না এখন আপনার সুবিধার্থে একটা লম্বা করবে আল্লাহ আকবার এরকম ইমাম সাহেব দেখছি আমি অনেক যে কোন কোনটা ওঠার সময় আল্লাহ একবার একবার লম্বাটা আবার কোনটা আল্লাহ একবার শেষ এরকম কোনটা এরকম লম্বা কোনটা খাটো এরকম করা সুন্নতের খেলাফ তাহলে ইফতারের ব্যাপারে নবিসাম যে আশঙ্কাটা করতেন সেটা হলো উম্মত দেরি করবে মানে ঠিক টাইমে নির্দিষ্ট সময় ইফতার করবে না ইফতারের সময় হয়েছে তারপরে বলে এখন করবেন না ক্ষমতা সতর্কতামূলক পাঁচ মিনিট বসে থাকেন সূর্য ডুবে গেছে আল্লাহ পাক বললেন তোমাদের সময়সীমা কতক্ষণ সূর্য অস্ত যাওয়া লাইল মানে সূর্য ডুবা সূর্য ডুবলেই তোমাদের সিয়াম শেষ এখন সূর্য ডুবে গেল বর্তমান বৈজ্ঞানিক যুগে কত মিনিট কত সেকেন্ডে সূর্য ডুবে সেই হিসাবও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে দিয়ে দেয় আবহাওয়া দপ্তর থেকে প্রতিদিন কত মিনিট কত সেকেন্ডে সূর্য অস্ত যায় সেই হিসাবটাও আমাদেরকে দিয়ে দেওয়া আছে তাহলে আমরা নিশ্চিত হলাম যে সূর্য ছয়টা সাতচল্লিশ মিনিট এত সেকেন্ডে অস্ত গিয়েছে এটা নিশ্চিত হওয়ার পরেও সতর্কতার দরকারটা কেন যে আরো পাঁচ মিনিট বসে থাকতে হবে সতর্কতামূলক তাহলে বোঝা গেল যে যে আবহাওয়া অফিস থেকে দিয়েছে আমরা সেটা বিশ্বাস করতে পারিনি অথবা নবিসের যুগে তো আর আবহাওয়া অফিস আর ইয়া লাগতো না আপনার বৈজ্ঞানিক হিসাব লাগতো না সরাসরি দেখা যেত আমরা অনেক সময় সরাসরি দেখতেছি যে সূর্য ডুবে গেছে তারপরেও গ্রামের মানুষেরা বলে যে এই ইফতার করা যাবে না মসজিদে আজান হোক আর আপনি স্বচক্ষে দেখতেছেন সূর্য ডুবে গেল তারপরে আজানের দরকার কি আজানের সাথে তো ইফতারের সম্পর্ক না ইফতারের সম্পর্কটা কিসের সাথে সূর্য অস্ত যাওয়ার সাথে আজান পাঁচ মিনিট পরে দিক দশ মিনিট পরে দিক যখন এদিক অসুবিধে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এই ব্যাপারে যদি সুস্পষ্ট দলিল আমার কাছে থাকে হয় আমি স্বচক্ষে দেখতেছি অথবা সাইন্টিফিক ভাবে আমি জানতে পারলাম যে সূর্য অস্ত গেছে এই ব্যাপারে নিশ্চিত কারো দ্বিমত নাই তাহলে আমি তখন ইফতার করাতে আর বিলম্ব করা যাবে না এই বিলম্ব করাটা সুন্নতের খেলাফ নবী সালাম বলছেন বোখারি এবং মুসলিমের হাদিস লা ইয়াজাল উন্নাসু বিখাইরিন মা ফিতরা আমার ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা অতি দ্রুত ইফতার করে নেবে তাড়াতাড়ি ইফতার করবে দ্রুত ইফতার করবে তারা ততক্ষণ কল্যাণের উপরে থাকবে আবার এত দ্রুত না সূর্য ডুবে নাই দুবার আগে করে ফেলা এইরকম দ্রুত না দ্রুত বলতে মানে সূর্য অস্ত গেছে এইরকম নিশ্চিত হয়ে তারপরে ইফতার করা এটা যতদিন উম্মতের মধ্যে থাকবে ততদিন নবী বলেন আমার উম্মত কল্যাণের উপরে থাকবে তিরমিজিতে এসেছে হাদিসে কুৎসি আল্লাহ পাক বলতেছেন আহাব্বু এবাদি ইলাইয়া আজালুহুম ফেতরা আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই বান্দা অতি দ্রুত ইফতার করে নেয় সোহান অতি দ্রুত তাড়াতাড়ি সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে আর বিলম্ব না করে ইফতার করে এই উম্মত এই বান্দাটা আমার কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত মহব্বতের সোহান ইফতার নিজে করা যেমন আবাদত আল্লাহর বান্দাদেরকে ইফতার করানো এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইফতার তারা আল্লাহ পাক একজন রোজাদারকে ইফতার করাইলে একটা সিয়ামের স্বভাব পাক দান করেন সোহান একটা সিয়াম মানে খালি সিয়াম না কিন্তু একটা সিয়াম মানে সিয়ামের সাথে আরো কয়েকটা আবাদত আছে আপনি যে রোজাদারটাকে ইফতার করালেন সেই রোজাদারটা সিয়াম পালন করার জন্য আগের দিন তারাবি ফুটছে তারাবি ফুটছে না তারপরে আপনার সাহারি খেয়েছে তারপরে আপনার সারাদিন আরো আবাদত বন্দেকি করেছে কোরআন তালাবাদ করেছে আরো যা যা পাইছে আবাদত বন্দেকি করছে এই যে সারা দিন এই সিয়ামের জন্য এর সাথে যতগুলো আবাদত করছে সবগুলা সহ আপনি একটা সিয়ামের স্বভাব পাইবেন তাহলে আপনি রমাধান মাসটা মানে আপনার অ্যাকাউন্টের পরিমাণ বৃদ্ধি করা অ্যাকাউন্টে হয়তো এতদিন টাকা নাই রমাদান মাসে একসাথে অসংখ্য বোনাস আপনি দিক থেকে পেয়ে আপনার আমলের অ্যাকাউন্টটাকে শক্তিশালী করার আল্লাপাক ব্যবস্থা করে দিয়েছেন যে আপনি রমা ইফতার করতেছেন একা ইফতার না করে জনকে নিয়ে ইফতার করেন বাস ওই জনের দশটা সিয়ামের ফজিলত আপনার এখানে যোগ হয়ে গেছে এখন ওই দশজন যদি মনে করে না ইফতার করব না অমুক ভাই দাওয়াত দিছে ইফতার করবো না কারণ আমার আমি এত কষ্ট করে রোজা রাখলাম আমার রোজার সাবাব আবার হে নিয়ে যাবো এরকম মানুষও আমরা দেখছি দাওয়াত দিছে দাওয়াতে যায় না কি হয়েছে ভাই না আমি এত কষ্ট করে রোজা রাখছি আবার হের দাওয়াত খাই কেন আমার সোয়াবটা নষ্ট করবো আরেকজনের ইফতারের দাওয়াত খাই আমার সোয়াব নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবান এত সংকীর্ণ না যে আপনার স্বভাব ওনাকে দিয়ে দিবেন আপনি যা কিছু করেছেন আপনার স্বভাব আপনিই পাবেন কিন্তু অতিরিক্ত আল্লাপাক তাকে ইফতার করানোর কারণে আল্লাপাক তাকে আরেকটা সিয়ামের ফজিলত দান করবে সুহান আল্লাহ তাহলে আমরা ডেলি কিন্তু দশটা রোজা রাখতে পারি আমি একটা থাকলাম আর জনকে ইফতার করাইলাম বাস ডেলি আমার এগারোটা রোজা বা পঞ্চাশ জনকে ইফতার করাইলাম আমার ডেলি একান্নটা রোজা তাহলে দেখেন কত বিশাল ফজিলত আল্লাপাক ব্যবস্থা রেখেছে সর্বশেষ আমরা যেটি আলোচনা করব সেটি হলো এতেকাফ রমাদানের গুরুত্বপূর্ণ একটি আবাদত এতেকাফ রমাদানের শেষ দশ দিন প্রথম বিশ দিনের শেষ দশ প্রথম বিশ দিনের শেষ দশ দিন আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই দশ দিনের মধ্যে আল্লাহ পাক লাইলেতুল কদর লুকায়িত রেখেছেন লাইলেতুল কদর তালাশ করার জন্য নবী সাল্লাম প্রতি বছর শেষ দশ দিন এতেকাপ করতেন আর এই এতেকাপ হলো আপনি বাকি এগারো মাস এগারো মাস বিশ দিন আল্লাহর সাথে আবাদত করলেন আল্লাহকে সেজদা করলেন আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াইলেন আল্লাহর উদ্দেশ্যে রুকু করলেন আল্লাহর উদ্দেশ্যে সেজদা করলেন আমরা কত কিছু না আল্লাহর জন্য করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলি আল্লাহর কাছে কত ফরিয়াদ করি কত কিছু করি কিন্তু সেই আল্লাহর সাথে আমাদের কোনোদিন গোপন কথাবার্তা হয় না যা হয় মানুষের সামনেই হয় আরেকজনের সামনেই হয় গোপনে আমি আর আল্লাহ আর কেউ নাই এইরকম যোগাযোগ কিন্তু খুব কমে হয় কিন্তু আমরা মানুষের এটা স্বাভাবিক অভ্যাস একজন মানুষ যাকে সবচেয়ে বেশি পছন্দ করে তার সাথে একাকিত্বে কিছু কথা বলতে চায় এটা মানুষের স্বভাবজাত অভ্যাস আল্লাহর একজন মুমিন বান্দা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাবুল্লা আলমিনকে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে আপনি গোপনে কিছু আলাপ করবেন এটা আমার আপনার সবাই চাওয়া না তো এই এই গোপন আলাপটা কখন হয় আল্লাহ পাকের যেই টেলিফোন লাইন এই লাইনটা কিন্তু খুব ব্যস্ত থাকে খুব বিজি লাইন এই লাইন চব্বিশ ঘন্টা পৃথিবীর কোটি কোটি মানুষ এট এ টাইম আল্লাহ আল্লাহ করে ডাকতেছে আল্লাহ আয় আল্লাহ আয় রব্বুল আলমী মানে এই লাইনে চব্বিশ ঘন্টা কথাবার্তা চলতেছে ফাঁকা নাই এই লাইনটা সবচেয়ে কম বিজি পাওয়া যায় শেষ রাত্রে তখন মানুষ সব ঘুমায় যায় সবাই পশুর মতো পশুরও ঘুমায় মানুষও তখন পশু হয়ে যায় ঘুমায় যায় কিন্তু আল্লাহর কিছু বান্দা তখন ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকতে থাকে এই ডাকার সংখ্যা খুব কম এই জন্য এই সময় লাইনটা কিন্তু ফাঁকা পাওয়া যায় এজন আল্লাহর সাথে একাকিত্বে কথা বলার মাধ্যম হলো রাত্রিবেলা রাত্রিবেলা মসজিদ থেকে তারাবি আদায় করে সব মানুষ চলে গেছে দলে দলে আপনি একজন মসজিদে রয়ে গেলেন আল্লাহর ঘরে মেহমান হয়ে রয়ে গেলেন কি উদ্দেশ্যে যে রাত্রে মানুষ সব চলে গেলে এরপর আমি আর আমার আল্লাহ মিলে যা বলা দরকার আমার মনে যা আছে সব আমার আল্লাহর সাথে আলাপ করে নিব সোহার আপনি তখন নীরবে একবার লাইন ধরতে পারলে চার পাঁচ ঘন্টা কথা বলতে পারবেন আপনি এই জন্য আল্লাহ পাক এই লাইলাতুল কদরে এতেকাফের ব্যবস্থা রেখেছেন সুহান আল্লাহ আল্লাহর বান্দা যাতে তার স্ত্রী পরিবার পরিজন সমাজের মানুষ আত্মীয় স্বজন সবাইকে রেখে আল্লাহর ঘরে চলে আসবে আল্লাহর সাথে তার একান্তে কথাবার্তা চলবে সারা রাত এইভাবে একজন মুমিনের ইমান বৃদ্ধি পাবে ইমান নবায়ন হবে আল্লাহর সাথে তার যোগাযোগ যখন বৃদ্ধি পাবে আর সে লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা যে লাইলেতুল কদর খাই রুমিন আলফে সাহার হাজার হাজার মাসের চেয়ে যে লাইলাতুল কদর উত্তম এই জন্য আল্লাপাক এই ব্যবস্থা করেছেন এত ফজিলত নবী সালাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাপ করে তার মাঝে এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দেন একদিন এতে কাপে তিন খন্দক দূর হয়ে যায় তাহলে দশ দিন এতে কাপ করলে তিরিশ খন্দক তার মধ্যে আর জাহান্নামের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় এক এক খন্দক কতটুকু আবাদা মিম্মা বাইনাল খাফেকাইন আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা এই এইটাকে বলা হয় এক খন্দক এরকম তিরিশ খন্দক তিরিশ আসমান জমিনের ফাঁকা জায়গা যেরকম তার থেকে জাহান নামের আগুন এত দূরে চলে যায় সোহান কারণ কি ওই যে ইমান তার এই দশ দিনে সারা বছরে ইমানের নবায়ন যা হয় নাই এই দশ দিনে তার ইমান একেবারে চূড়ান্ত পর্যায়ে মানে ইমান সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী হয়ে যাবে তাহলে ইমান যার যত বেশি শক্তিশালী তার থেকে ইবলিস তত দূরে তার থেকে শয়তান তত দূরে তার থেকে জাহান্নাম তত দূরে এই জন্য অমর আদিল্লাহকে ইবলিস দেখলে অমর আসতেছে এই রাস্তা দিয়ে ইবলিস যদি দেখে যে এখান দিয়ে অমর আদিল্লাহ আসতেছে ইবলিস আরেক রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে আর হাঁটতোই না ভয় আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল স্বীকৃতি দিচ্ছেন যে ওমর তো এমন ব্যক্তি যে ব্যক্তিকে শয়তান দেখলে যে রাস্তা দিয়ে দেখে ওই রাস্তায় শয়তান হাঁটে না আরেক রাস্তায় চলে যায় ওমরকে এত ভয় পায় তাই ওমরকে ভয় পাওয়ার কারণ কি অমরের ইমানি পাওয়ার ইমানি শক্তি এত বেশি যে শক্তির কাছে শয়তান এবং শয়তানের শক্তি এরকম দূরত্ব থাকে কিন্তু আমাদেরকে ইবলিস দেখলে ওই যে কাগু আসতেছে বাইয়া আসতেছে ইবলিস আরো দৌড়াই আসে আমাদের দিকে আর সেই ওই রাস্তা দিয়ে আমাদের সাথে সাথে সামনে দিয়ে ভিজে দিয়ে হাঁটা শুরু করে দেয় কারণ হলো আমাদের ইমান অত্যন্ত দুর্বল অত্যন্ত নাজুক এজন্য সম্মানিত ভাইরা আমরা চেষ্টা করি এই মাহের মাদানের শেষ দশ দিন আমরা সবাই এতে কাপে থাকার বর্তমানে এতে কাপের অবস্থা এত করুন যে টাকা দিয়ে ভাড়া করিয়া নিয়ে এতে কাপে রাখতে হয় গ্রামে অনেক মসজিদ বাংলাদেশের অসংখ্য মসজিদে যে এতে কাপে থাকার লোক নাই শেষ পর্যন্ত বাইরে কাজ করে ওই লোককে বলে যে তুমি বাইরে ডেলি পাঁচশো টাকা পাইবা কাজ না করি দশ দিন মসজিদে আসি শুয়ে থাকো আমরা তোমাকে পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকা এর সাথে আরো তোমার টাকা পয়সা শাড়ি লুঙ্গি সহ সব দিব তুমি মসজিদে শুয়ে থাকো বাস মসজিদে আনি সবাই রাখে একটা লোককে আর সবাই পক্ষ থেকে এতে কাপ এটা তো আল্লাপাক দেখতেছেন কি ধরনের এতে কাপ এই জন্য আমরা স্বেচ্ছায় আল্লাহ সন্তুষ্টির জন্য এতে কাপ করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন সুহানক আল্লাহ أشهد أن لا إله إلا أنت